ঘোড়া খচ্চর ও গাধা সৃষ্টি করেছেন আর তিনি এমন জিনিস সৃষ্টি করেন যা তোমরা জানো না وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين সরল পথ আল্লাহ পর্যন্ত পৌঁছে এবং পথগুলোর মধ্যে কিছু বক্র পথ রয়েছে তিনি ইচ্ছা করলে তোমাদের সবাইকে সৎপথে পরিচালিত করতে পারতেন هو الذي أنزل من السماء ماء لكم منه شراب ومنه شجر فيه تسيمون ينبت لكم به الزرع والزيتون والنخيل والأعناب ومن كل الثمرات إن في ذلك لآية لقوم يتفكرون তিনি তোমাদের জন্য আকাশ থেকে পানি বর্ষণ করেছেন এই পানি থেকে তোমরা পান করো এবং এ থেকেই উদ্ভিদ উৎপন্ন হয় যাতে তোমরা পশুচারণ করো এ পানি দ্বারা তোমাদের জন্য উৎপাদন করেন ফসল জয়তুন খেজুর আঙুর ও সর্বপ্রকার ফল নিশ্চয় এতে চিন্তাশীলদের জন্য নিদর্শন রয়েছে وسخر لكم الليل والنهار والشمس والقمر والنجوم مسخرات بأمره إن في ذلك لآيات لقوم يعقلون তিনি তোমাদের কাজে নিয়োজিত করেছেন রাত্রি দিন সূর্য এবং চন্দ্রকে তারকাসমূহ তাঁরই বিধানে কর্মে নিয়োজিত রয়েছে নিশ্চয়ই এতে বোধ শক্তি সম্পন্নদের জন্য নিদর্শনাবলী রয়েছে وما ذرأ لكم في الأرض مختلفا ألوانه তোমাদের জন্য পৃথিবীতে যেসব রং বেরঙের বস্তু ছড়িয়ে দিয়েছেন সেগুলোতে নিদর্শন রয়েছে তাদের জন্য যারা চিন্তা ভাবনা করে وهو الذي سخر البحر لتأكلوا منه لحما طريا وتستخرجوا منه حلية تلبسونها وتستخرجوا منه حلية تلبسونها وترى الفلك مواخر فيه ولتبتغوا من فضله ولعلكم تشكرون তিনি কাজে লাগিয়ে দিয়েছেন সমুদ্রকে যাতে তা থেকে তোমরা তাজা মাংস খেতে পারো এবং তা থেকে বের করতে পারো পরিধেয় অলঙ্কার তুমি তাতে জলযান সমূহে পানি চিরে চলতে দেখবে এবং যাতে তোমার আল্লাহর কৃপা অন্বেষণ করো এবং যাতে তার অনুগ্রহ স্বীকার করো وألقى في الأرض رواسي أن تميد بكم وأنهارا وسبلا لعلكم تهتدون وعلامات وبالنجم هم يهتدون এবং তিনি পৃথিবীর উপর বোঝা রেখেছেন যে কখনো যেন তা তোমাদেরকে নিয়ে হেলে দুলে না পড়ে এবং নদী ও পথ তৈরি করেছেন যাতে তোমরা পথ প্রদর্শিত হও এবং তিনি পথ নির্ণয় বহু চিহ্ন সৃষ্টি করেছেন এবং তারকা দ্বারাও মানুষ পথের নির্দেশ পায় যিনি সৃষ্টি করেন তিনি কি সে লোকের সমতুল্য যে সৃষ্টি করতে পারে না তোমরা কি চিন্তা করবে না وإن تعدوا نعمة الله لا تحصوها إن الله لغفور رحيم যদি আল্লাহর নিয়ামত গণনা করো শেষ করতে পারবে না নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল দয়ালু والله يعلم ما تسرون وما تعلنون والذين يدعون من دون الله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 কতই নিকৃষ্ট